শোনো নবী রাশিকে দেওয়ানা নবীজিকে ভুইল না তার মতো দরদি পাইবানা শোনো নবী রাশিকে দেওয়ানা নবীজিকে ভুইল না তার মতো দরদি পাইবানা নবীজিকে ভুইল না তার মতো দরদি পাইবানা একদিন কাদের নবী দায় পরে আর কাপের দলে যুক্তি করে একদিন কাদের নবী দায় পরে আর কাপের দলে যুক্তি করে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেয় নাড়ি ভুড়ি চাপিয়ে দেয় মাথা তুলতে পারে না তাই দেখিয়া কান্দে ফাতেমা শোনো নবী রাশিকে দেওয়ানা নবীজিকে ভুইল না তার মতো দরদি পাইবানা শোনো নবীর আশিকে দেওয়ানা নবীজিকে ভুইল না তার মতো দারুরি পাইবানা নবী দাওয়াত নিয়ে তাই ফেতে যায় ওরা সর্বশরীর রক্তে ভাষা নবী দাওয়াত নিয়ে তাই ফেতে যায় ওরা সর্বশরীর রক্তে ভাষায় তবু দুহাত তুলে কান্দে নবী দুহাত তুলে কান্দে নবী মাফ করে দাও রব্বানা ওদের উপর আজাব দিও না শোনো নবীর আশিক দেওয়ানা নবীজিকে ভুইল না তার মতো দরদি পাইবা না শোনো নবীর আশেক দেওয়ানা নবীজিকে ভুইল না তার মতো দরদি পাইবা না নবী কাপের জাতির অত্যাচারে মদিনা যায় মক্কা ছেড়ে নবী কাফির জাতির অত্যাচারে মদিনা যায় মক্কা ছেড়ে দেশের মায়ায় কান্দে নবী দেশের মায়ায় কান্দে নবী চোখের পানি মানে না নবীজিকে ভুলে যেও না শোনো নবী রাশিকে দেওয়ানা নবীজিকে ভুইল না তার মতো দরদি পাইবানা শোনো নবী রাশিকে দেওয়ানা নবীজিকে ভুইল না তার মতো দরদি পাইবা না শোনো নবীর দেওয়ানা নবীজিকে ভুইল না তার মতো দরদি পাইবা না শোনো নবীর দেওয়ানা নবীজিকে ভুইল না তার মতো দরদি পাইবা না